হে দয়াময় দয়ার সাগর ও গো প্রভু রাব্বানা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা হে দয়াময় দয়ার সাগর ও গো প্রভু রাব্বানা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা পাপের বোঝা মাথায় নিয়ে এসেছি তব দুয়ারে ভ্রান্ত পথের পথিক মোরা হারিয়ে গেছি আধারে পাপের বোঝা মাথায় নিয়ে এসেছি তব দুয়ারে ঠান্ত পথের পথিকে মোরা হারিয়ে গেছি আধারে তোমার কদম ছেড়ে মাবু আর তো কোথাও যাব না তোমার কদম ছেড়ে মাবু আর তো কোথাও যাব না তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা হে দয়াময় দয়ার সাগর ও গো প্রভু রাব্বানা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা কায়েম হবে হাসরের মাঠ তুমি তো হবে কাজি মোরা যাব সেই বিচারে গুনাহগার বান্দা সাজি কায়েম হবে হাসরের মাঠ তুমি তো হবে কাজি মোরা যাব সেই বিচারে গুনাহগার বান্দা সাজি তোমার আরস ছায়া থেকে দূরে ঠেলে দিও না তোমার আরস ছায়া থেকে দূরে ঠেলে দিও না তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা হে দয়াময় দয়ার সাগর ও গো প্রভু রাবনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা হে দয়াময় দয়ার সাগর ও গো প্রভু রাবনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো প্রার্থনা তুমি ছাড়া কে আছে আর কবুল করো